তাসিন এগুলো আল কোরআনের আয়াত এবং আয়াত সুস্পষ্ট কিতাবের মুমিনদের জন্য পথ নির্দেশ ও সুসংবাদ যারা নামাজ কায়েম করে জাকাত প্রদান করে এবং পরকালে নিশ্চিত বিশ্বাস করে যারা পরকালে বিশ্বাস করে না আমি তাদের দৃষ্টিতে তাদের কর্মকাণ্ডকে সুশোভিত করে দিয়েছি অতএব তারা উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায় তাদের জন্য রয়েছে মন্দ শাস্তি এবং তারাই পরকালে অধিক ক্ষতিগ্রস্ত এবং আপনাকে কোরআন প্রদত্ত হচ্ছে প্রজ্ঞাময় জ্ঞানময় আল্লাহর কাছ থেকে যখন মুসা তার পরিবার বর্গকে বললেন আমি অগ্নি দেখেছি এখন আমি সেখান থেকে তোমাদের জন্য কোনো খবর আনতে পারব অথবা তোমাদের জন্য জ্বলন্ত অঙ্গার নিয়ে আসতে পারব যাতে তোমরা আগুন পোহাতে পারো অতপর যখন তিনি আগুনের কাছে আসলেন তখন আওয়াজ হল ধন্য তিনি যিনি আগুনের স্থানে আছেন এবং যারা আগুনের আশেপাশে আছেন বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহ পবিত্র ও মহিমান্বিত হে মুসা আমি আল্লাহ প্রবল পরাক্রমশালী প্রজ্ঞাময় আপনি নিক্ষেপ করুন আপনার লাঠি অতপর যখন তিনি তাকে সর্পের ন্যায় ছোটাছুটি করতে দেখলেন তখন তিনি বিপরীত দিক থেকে ছুটতে লাগলেন এবং পিছন ফিরেও দেখলেন না হে মোসা ভয় করবেন না আমি যে রয়েছি আমার কাছে পয়গম্বরগণ ভয় করেন না তবে যে বাড়াবাড়ি করে এরপর মন্দ কর্মের পরিবর্তে সৎকর্ম করে নিশ্চয়ই আমি ক্ষমাসীন পরম দয়ালু আপনার হাত আপনার বগলে ঢুকে দিন সুশুভ্র হয়ে বের হবে নির্দোষ অবস্থায় এগুলো ফিরাউন ও তার সম্প্রদায়ের কাছে আনিত নয়টি নিদর্শনের অন্যতম নিশ্চয়ই তারা ছিল পাপাচারী সম্প্রদায় অতপর যখন তাদের কাছে আমার উজ্জ্বল নিদর্শনাবলী আগমন করল তখন তারা বলল এটা তো সুস্পষ্ট জাদু তারা অন্যায় ও অহংকার করে নিদর্শনাবলীকে প্রত্যাখ্যান করল যদিও তাদের অন্তর এগুলো সত্য বলে বিশ্বাস করেছিল অতএব দেখুন অনর্থকারীদের পরিণাম কেমন হয়েছিল আমি অবশ্যই দাউদ ও সুলাইমানকে জ্ঞান দান করেছিলাম তারা বলেছিলেন আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে তার অনেক মুমিন বান্দার উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন সুলাইমান দাউদের উত্তরাধিকারী হয়েছিলেন বলেছিলেন হে লোক সকল আমাকে উড়ন্ত বিহঙ্গকুলের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাকে সবকিছু দেওয়া হয়েছে নিশ্চয়ই এটা সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব সুলাইমানের সামনে তার সেনাবাহিনীকে সমবেত করা হল জিন মানুষ ও বিহঙ্গকুলকে অতপর তাদেরকে বিভিন্ন বুহে বিভক্ত করা হল যখন তারা পিপিলিকা উদ্ধসিত উপত্যকায় পৌঁছল তখন এক পিপিলিকা বলল হে পিপিলিকা দল তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো অন্যথায় সুলাইমান ও তার বাহিনী অজ্ঞাত সারে তোমাদেরকে পিষ্ট করে ফেলবে তার কথা শুনে সুলাইমান মুচকি হাসলেন এবং বললেন হে আমার পালন কর্তা তুমি আমাকে সামর্থ্য দাও যাতে আমি তোমার সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি যা তুমি আমাকে ও আমার পিতামাতাকে দান করেছ এবং যাতে আমি তোমার পছন্দনীয় সৎকর্ম করতে পারি এবং আমাকে নিজ অনুগ্রহে তোমার সৎকর্ম পরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করো সুলাইমান পক্ষীদের খোঁজ খবর নিলেন অতপর বললেন কি হল হুদহুদকে দেখছি না কেন নাকি সে অনুপস্থিত আমি অবশ্যই তাকে কঠোর শাস্তি দিব কিংবা হত্যা করব অথবা সে উপস্থিত করবে উপযুক্ত কারণ কিছুক্ষণ পরেই হুদহুদ এসে বলল আপনি যা অবগত নন আমি তা অবগত হয়েছি আমি আপনার কাছে সাবা থেকে নিশ্চিত সংবাদ নিয়ে আগমন করেছি আমি এক নারীকে সাবাবাসীদের উপর রাজত্ব করতে দেখেছি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 আপনার পালনকর্তা অবশ্যই তা জানেন আকাশে ও পৃথিবীতে এমন কোনো গোপন ভেদ নেই যা সুস্পষ্ট কিতাবে না আছে এই কোরআন বন ইসরায়েল যেসব বিষয়ে মতবিরোধ করে তার অধিকাংশ তাদের কাছে বর্ণনা করে এবং নিশ্চিতই এটা মুমিনদের জন্য হৃদায়াত ও রহমত আপনার পালনকর্তা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 যেদিন আমি একত্রিত করব এক একটি দলকে সেই সব সম্প্রদায় থেকে যারা আমার আয়াতসমূহকে মিথ্যা বলত অতপর তাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করা হবে যখন তারা উপস্থিত হয়ে যাবে তখন আল্লাহ বলবেন তোমরা কি আমার আয়াতসমূহকে মিথ্যা বলেছিলে অথচ এগুলো সম্পর্কে তোমাদের পূর্ণ জ্ঞান ছিল না না তোমরা অন্য কিছু করছিলে জুলুমের কারণে তাদের কাছে আজাবের ওয়াদা এসে গেছে এখন তারা কোনো কিছু বলতে পারবে না তারা কি দেখে না যে আমি রাত্রি সৃষ্টি করেছি তাদের বিশ্রামের জন্য এবং দিনকে করেছি আলোকময় নিশ্চয়ই এতে ইমানদার সম্প্রদায়ের জন্য নিদর্শনাবলী রয়েছে যেদিন সিংগায় ফুৎকার দেওয়া হবে অতপর আল্লাহ যাদেরকে ইচ্ছা করবেন তারা ব্যতীত নভমণ্ডলে ও ভূমণ্ডলে যারা আছে তারা সবাই ভীত বিহ্বল হয়ে পড়বে এবং সকলেই তার কাছে আসবে বিনীত অবস্থায় তুমি পর্বতমালাকে দেখে অচল মনে করো অথচ সেদিন এগুলো মেঘমালার মতো চলমান হবে এটা আল্লাহর কারিগরি যিনি সবকিছুকে করেছেন সুসংহত তোমরা যা কিছু করছো তিনি তা অবগত আছেন যে কেউ সৎকর্ম নিয়ে আসবে সে উৎকৃষ্টতর প্রতিদান পাবে এবং সেই দিন তারা গুরুতর অস্থিরতা থেকে নিরাপদ থাকবে এবং যে মন্দ কাজ নিয়ে আসবে তাকে অগ্নিতে অধমুখে নিক্ষেপ করা হবে তোমরা যা করছিলে তারই প্রতিফল তোমরা পাবে আমি তো কেবল এই নগরীর প্রভুর ইবাদত করতে আদিষ্ট হয়েছি যিনি একে সম্মানিত করেছেন এবং সবকিছু তাঁরই আমি আরো আদিষ্ট হয়েছি যেন আমি আজ্ঞাবহদের একজন হই এবং যেন আমি কোরআন পাঠ করে শোনাই এরপর যে ব্যক্তি সৎপথে চলে সে নিজের কল্যাণার্থেই সৎপথে চলে এবং কেউ পথভ্রষ্ট হলে আপনি বলে দিন আমি তো কেবল একজন ভীতি প্রদর্শনকারী এবং আরও বলুন সমস্ত প্রশংসা আল্লাহর সত্তরই তিনি তার নিদর্শনসমূহ তোমাদেরকে দেখাবেন তখন তোমরা তা চিনতে পারবে এবং তোমরা যা করো সে সম্পর্কে আপনার পালন কর্তা গাফেল নন